করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা হইতে তাহার পর শুক্র হইতে তাহার পর আলাকা হইতে তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হইতে তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি তাহার পর আমি তোমাদেরকে শিশুরূপে বাহির করি পরে যাহাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কাহারও কাহারও মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে যাহার ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না তুমি ভূমিকে দেখো শুষ্ক অতঃপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্য শ্যামলা হইয়া আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাফিরেন উদ্ভিদ ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير ইহা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃত্যুকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور এবং কিয়ামত আসিবেই ইহাতে কোনো সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাহাদেরকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير মানুষের মধ্যে কেহ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ না আছে কোন দীপ্তিমান কিতাব সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদেরকে আল্লাহর পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আশ্বাদ করাইব দহন যন্ত্রণা ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد সেদিন তাহাকে বলা হইবে ইহা তোমার কৃতকর্মেরই ফল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 অবধারিত হইয়াছে শাস্তি আল্লাহ যাহাকে হেয় করেন তাহার সম্মানদাতা কেহই নাই আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم ইহারা দুইটি বিবদমান পক্ষ তাহারা তাহাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে যাহারা কুফরি করে তাহাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক তাহাদের মাথার উপর ঢালিয়া দেওয়া হইবে ফুটন্ত পানি يصهر به ما في بطونهم والجلود যাহা দ্বারা উহাদের উদরে যাহা আছে তাহা এবং উহাদের চর্ম বিগলিত করা হইবে ولهم مقامع من حديد এবং উহাদের জন্য থাকিবে লৌহ মুদ্গর كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق যখনই উহারা যন্ত্রণা কাতর হইয়া জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে তখনই তাহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে উহাদেরকে বলা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 জন্তু এগুলি ব্যতীত যাহা তোমাদেরকে শোনানো হইয়াছে সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন হইতে حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া এবং তাহার কোনো শরিক না করিয়া এবং যে কেউ আল্লাহর শরিক করে সে যেন আকাশ হইতে পড়িল অতঃপর পাখি তাহাকে ছো মারিয়া লইয়া গেল কিংবা বায়ু তাকে উড়াইয়া লইয়া গিয়া এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করিল ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ইহাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করিলে ইহা তো তাহার হৃদয়ের তাকওয়া সঞ্জাত لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق এই সমস্ত আনামে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 প্রতিপালক আল্লাহ আল্লাহ যদি মানব জাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করিতেন তাহলে বিধ্বস্ত হইয়া যাইত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান গির্জা ইহাউদ্দিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ যাহাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম আল্লাহ নিশ্চয়ই তাহাকে সাহায্য করেন যে তাহাকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই শক্তিমান পরাক্রমশালী আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে জাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম নিষিদ্ধ করিবে আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নুহ আদ ও সামুদ্র সম্প্রদায় ইব্রাহিম ও লুতের সম্প্রদায় وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير এবং মাদিয়ানবাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মুসাকেও আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম অতঃপর তাহাদেরকে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 সুখদ কাননে والذين كفروا وكذبوا بآياتنا فأولئك فأولئك لهم عذاب مهين আর যাহারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ইহাই হইয়া থাকে কোন ব্যক্তি নিপীড়িত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী ক্ষমাশীল ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ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 আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই ইহা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন মুসলিম এবং এই কিতাবেও যাহাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য সুতরাং তোমরা সালাত কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো তিনিই তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি